বিদায় ঘন্টা যেদিন তোমার বাজবে চিরতরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে বিদায় ঘন্টা যেদিন তোমার বাজবে চিরতরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে বন্ধু সজনা পাশে থাকিবে না তখন বন্ধু স্বজন আপন জন পাশে থাকিবে না তখন লাশের ভয়ে সবাই সেদিন থাকিবে দূরে দূরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে বিদায় ঘন্টা যেদিন তোমার বাজবে চিরতরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে এই দুনিয়ার সবই মিছে মিছে এই দুনিয়ার সবই মিছে ঘুরছ কেন তারি পিছে থাকতে সময় যুগাও কিছু থাকতে সময় যুগাও কিছু পারের তরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে কেউ যাবে না সঙ্গে তোমার বড়ই কঠিন সেই পারাবা কেউ যাবে না সঙ্গে তোমার কঠিন সেই পারাব আপন জন রাখনিক মায়া আপন জন রাখনিক মায়ায় কাঁদিবে যারে যারে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে অনেক সাদের গাড়ি বৃথা সবই থাকবে পরি অনেক সাধের গাড়ি বাড়ি বৃথা সবই থাকবে পরি একা একা তুমি শুধু একা একা তুমি শুধু থাকবে মাটির ঘরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে বিদায় ঘন্টা যেদিন তোমার বাজিবে চিরতরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে বন্ধু সজানা পাশে থাকিবে না তখন বন্ধু আপন জন পাশে থাকিবে না তখন লাশের ভয়ে সবাই সেদিন থাকিবে দূরে দূরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে বিদায় ঘন্টা যেদিন তোমার বাজবে চিরতরে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন তোমায় এই পৃথিবী ছেড়ে